ইমরান ইবনু হুসাইন তালাহ হতে বর্ণিত যে এক সফরে তারা নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলেন সারা রাত চলার পর যখন ভোর কাছাকাছি হলো তখন বিশ্রাম নেয়ার জন্য থেমে গেলেন এবং গভীর ঘুমে ঘুমিয়ে পড়লেন অবশেষে সূর্য উদিত হয়ে অনেক উপরে উঠে গেল ইমরান রদিল্লাহ তাল্লাহ্ন বলেন যিনি সর্বপ্রথম ঘুম হতে জাগলেন তিনি হলেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিজে জাগ্রত না হলে তাকে জাগানো হতো না অতপর উমর রদিল্লাহ তাল্লাহ্ন জাগলেন আবু বকর রদিল্লাহ তালাহ তার শিওরের নিকট গিয়ে বসে উচ্চৈস্বরে আল্লাহু আকবর বলতে লাগলেন শেষে নবী সাল্লাহ সাল্লাম জেগে উঠলেন এবং অন্যত্র চলে গিয়ে অবতরণ করে আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করলেন তখন এক ব্যক্তি আমাদের সাথে সালাত আদায় না করে দূরে দাঁড়িয়ে থাকল নাবি সাল্লাহ সাল্লাম সালাত শেষ করে বললেন হে অমুক আমাদের সঙ্গে সালাত আদায় করতে কিসে বাধা দিল লোকটি বলল আমি অপবিত্র হয়েছি নাবী সাল্লাহ সাল্লাম তাকে পাক মাটি দ্বারা তায়াম্মুম করার নির্দেশ দিলেন অতপর সে সালাত আদায় করল ইমরান রদিল্লাহ তাল্লাহ্ন বলেন নাবী সাল্লাহ সাল্লাম আমাকে অগ্রবর্তী দলের সঙ্গে পাঠিয়ে দিলেন এবং আমরা ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়লাম এই অবস্থায় আমরা পথ চলছি হঠাৎ উষ্ট্রে আরোহী এক মহিলা আমাদের নজরে পড়ল সে পানি ভর্তি দুটি মশকের মাঝখানে পা ঝুলিয়ে বসেছিল আমরা তাকে জিজ্ঞেস করলাম পানি কোথায় সে বলল আশেপাশে কোথাও পানি নেই আমরা বললাম তোমার ও পানির জায়গার মধ্যে দূরত্ব কতটুকু সে বলল একদিন ও এক রাতের দূরত্ব আমরা তাকে বললাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট চলো সে বলল আল্লাহ রসুল কি আমরা তাকে যেতে না দিয়ে তাকে নবী সাল্লাহ সাল্লামের নিকট নিয়ে গেলাম নবী সাল্লাহ সাল্লামের কাছে এসেও ওই রকমই কথা বলল যা সে আমাদের সঙ্গে বলেছিল তবে সে তার নিকট বলল সে কয়েকজন ইয়াতিম সন্তানের মা নাবি সাল্লাহ সাল্লাম তার মশক দুটি নামিয়ে ফেলতে আদেশ করলেন অতপর তিনি মশক দুটির মুখে হাত বুলালেন আমরা তৃষ্ণার্ত চল্লিশ জন মানুষ পানি পান করে পিপাসা মেটালাম অতপর আমাদের সকল মশক বাসনপত্র পানি ভর্তি করে নিলাম তবে উটগুলোকে পানি পান করানো হয়নি এত সবের পরও মহিলার মশকগুলো এত পানি ভর্তি ছিল যে তা ফেটে যাবার উপক্রম হয়ে গিয়েছিল অতপর নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের নিকট যা কিছু আছে উপস্থিত করো কিছু খেজুর ও রুটির টুকরা জমা করে তাকে দেওয়া হলো এ নিয়ে নারীটি খুশির সঙ্গে তার গৃহে ফিরে গেল গৃহে ফিরে সকলের নিকট সে বলল আমার সাক্ষাৎ হয়েছিল এক মহা জাদুকরের সঙ্গে অথবা মানুষে যাকে নাবি বলে ধারণা করে তার সঙ্গে আল্লাহ এই মহিলার মাধ্যমে এ বস্তিবাসীকে হৃদায়ত দান করলেন স্ত্রীলোকটি নিজেও ইসলাম গ্রহণ করল এবং বস্তিবাসী সকলেই ইসলাম গ্রহণ করল